আমার বাপে আমারে ভার্সিটি পাঠাইলো হই আমার বাপে আমারে ভার্সিটি পাঠাইলো আমার বাপে আমারে ভার্সিটি পাঠাইলো যাই না শুই না কেন যে আমায় জলে ডুবাইলো হই আমার বাপে আমার বাপে আমারে ভার্সিটি পাঠাইলো আমার বাপে আমারে ভার্সিটি পাঠাইলো যাই না শুই না কেন যে আমায় জলে ডুবাইলো হই আমার বাপে আমার বাপে আমারে ভার্সিটি পাঠাইলো আমার বাপে আমারে ভার্সিটি পাঠাইলো প্রাইমারি হাই স্কুল আর কলেজ পাস করিয়া কলেজ পাস করিয়া কোন হানেতে আইলাম আমি গেলাম যে গো ভাইসা হাই হাই গেলাম যে গো ভাইসা প্রাইমারি হাই স্কুল আর কলেজ পাস করিয়া কলেজ পাস করিয়া কোন হানেতে আইলাম আমি গেলাম যে গো ভাইসা হাই হাই গেলাম যে গো ভাইসা ভর্তির আগে ভালাই ছিলাম ছাগল হইলাম শেষে করলো বাপে আমার বাপে আমারে ভার্সিটি পাঠাইলো আমার বাপে আমারে ভার্সিটি পাঠাইলো যাই না শুই না কেন যে আমায় জলে ডুবাইলো আমার বাপে আমার বাপে আমারে ভার্সিটি পাঠাইলো আমার বাপে আমারে ভার্সিটি পাঠাইলো কিলাস টিলাস বাহাত দিয়া বাগানেরও পারে বাগানের পারে দাঁতের বাগান দেখো তাগো হলিউড ফেল মারে হাই হাই হলিউড ফেল মারে কিলাস টিলাস বাহাত দিয়া বাগানের পারে বাগানের পারে দাঁতের বাগান দেখো তাগো হলিউড ফেল মারে হাই হাই হলিউড ফেল মারে এইহানেতে পাশ করলে নি হইব পর ফেসার কইলো বাপে আমার বাপে আমারে ভাসিটি পাঠাইলো আমার বাপে আমারে ভাসিটি পাঠাইলো যাই না শুই না কেন যে আমায় জলে ডুবাইলো আমার বাপে আমার বাপে আমারে ভাসিটি পাঠাইলো আমার বাপে আমারে ভাসিটি পাঠাইলো যাই না শুই না কেন যে আমায় জলে ডুবাইলো আমার বাপে আমার বাপে আমারে ভার্সিটি পাঠাইলো আমার বাপে আমারে ভার্সিটি পাঠাইলো আমার বাপে আমারে ভার্সিটি পাঠাইলো আমার বাপে আমারে ভার্সিটি পাঠাইলো আমার বাপে আমারে ভার্সিটি